সচিব নিয়ে উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি সুদূর ডাকা থেকে আগত ঢাকার রসুলবাগ জামে মসজিদের সুনামদন্য খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আল্লামা মজিবুর রহমান সাহেব দামত বরকাত হন আমি হজরতকে ওনার গুরুত্বপূর্ণ তকিব উপস্থাপন করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له لا مشير له ولا معين له ونشهد أن سجدنا وسندنا وحبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأكبر والأصغر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق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 যুবক ভাইরা ও ছাত্র ভাইয়েরা পর্দানুসীন মা বোনেরা মহান আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমের অসংখ্য অগণিত তারিফ এবং প্রশংসা যিনি মেহরবানি করে গতকালের ন্যায় আজকেও আমাদেরকে পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা মহান রব্বুল আলমিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আকায় নামদার তাজেদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোসায় আমেনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে লাখো কোটি দুরুদু সালামের হাদিয়া যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখরাতের কামিয়াবি আর সফলতা আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আহজাবের ছাপ্পান্ন নং আয়াত তেলাওয়াত করেছি ওলামায় মজলিস এখানে কথা বলা অনেক কঠিন আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ পাক যেন আমার উপকারে হয় এবং দেশবাসীর উপকার হয় এমন কথা কিছু বলার তৌফিক দান করেন এই মাহফিলে কথা বলতে পেরে আমি এজন্য গর্বিত যে এখানে কোনো কথা যদি ভুল হয়ে যায় এখানকার ওলামায় কেরাম সংশোধন করে দিলে সারা দেশে সংশোধিত কথাগুলো বলতে পারব পবিত্র কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব এ কিতাব যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন সেভাবে এখনো আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে এ কিতাবের কোন সুরা কোন আয়াত কোন শব্দ কোন জের জবর কোন নক্তা পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না এখনো নাই কেয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ ঠিক না ব্যা ঠিক এই কোরআনকে যদি আমরা শ্রেষ্ঠ কিতাব বলি এই কিতাব যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে আর কোনো কিতাব আসবে না এই কিতাবই হল সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব এই কিতাব যদি সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে হয় এই কিতাব যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই কিতাবের বিপক্ষে যত চ্যালেঞ্জ আসবে সকল চ্যালেঞ্জের মোকাবেলা করে এই কিতাবকে বিজয়ী হতে হবে যদি এই কিতাব বিজয়ী হতে পারে তাহলেই আমরা মনে করতে পারব যে এই কিতাব শ্রেষ্ঠ কিতাব কোন যুগে যদি এই কিতাব পরাজিত হয়ে যায় তাহলে এই কিতাবের শ্রেষ্ঠত্ব আর থাকলো না অদ্য অবধি এই কিতাবকে কেউ পরাজিত করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর যত সমস্যা হতে পারে সকল সমস্যার সমাধান এই কিতাবের মধ্যে আছে এই কিতাব যেই সময়ে অবতীর্ণ হইতেছিল সেই সময় ছিল সাহিত্য কবিতার যোগ এই কিতাবকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ প্রমাণ করতে হয় আল্লাহর ঐশী কালাম প্রমাণ করতে হয় সেই যোগে প্রয়োজন ছিল সাহিত্য কবিতার মাধ্যমে এই কিতাবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা কারণ সেই যোগটা ছিল সাহিত্য কবিতার যোগ আল্লাহ পাক এই কিতাবের সাহিত্য নিয়ে এই কিতাবের ভাষার মাধুর্যতা নিয়ে এই কিতাবের ভাষার কাব্যকে নিয়ে এই কিতাবের ভাষার গদ্যকে নিয়ে এই কিতাবে বর্ণিত বিভিন্ন তথ্যকে নিয়ে পুরা মক্কাবাসীর সামনে চ্যালেঞ্জ পেশ করেছেন তোমরা যদি মনে করো এই কিতাব আমি আল্লাহ নাজিল করি নাই মোহাম্মদ সাল্লাহ আলহি পাহাড়ে বসে রচনা করেছে তাহলে মোহাম্মদ তো পৃথিবীর কোনো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেনি মোহাম্মদ সাল্লাম হলেন নিরক্ষর তিনি যদি এমন <coughs> আরবি ভাষার সর্বোচ্চ কোনো গ্রন্থ বলতে পারেন তোমরা তার চেয়ে আরো চমৎকার বলতে পারার কথা কারণ তিনি নিরক্ষর হয়ে যদি পারে তোমরা সুশিক্ষিত হয়ে আরো ভালো পারার কথা আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন সুরা তুরের তেত্রিশ এবং চৌত্রিশ নং আয়াতে সুরা হুদের তেরো নং আয়াতে সুরা বাকারার তেইশ নং আয়াতে সুরা বনি ইসরাইলের অষ্টআশি নং আয়াতে মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে প্রথম বলা হয়েছে আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন তারা কি মনে করে যে মোহাম্মদ সাল্লাম রচনা করছে বরং তারা এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে না তাদেরকে বলুন এই কিতাবের কথার মতো এই কিতাবের ভাষার মতো এই কিতাবের ধর্ষণের মতো কোন কিতাব তারা পেশ করুক যারা তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয় সুরাহুদের তেরো নং আয়াতে আল্লাহ পাক বলেছেন আমি নাফতারাহু তারা কি মনে করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই এই কোরআনকে আবিষ্কার করেছে নিজের থেকেই বানাইয়া বলছে তাহলে হে মুক্কার কাফেরা তোমরা এই কিতাবের দশটি সুরার মতো সুরা বানাও চ্যালেঞ্জ হলো দশটি সুরা বানাও তোমাদের যত সাহায্যকারী আছে সকল সাহায্যকারীকে আহ্বান কর মক্কার কাফেররা পারল না সুরা বাকার তেইশ নং আয়াতে আল্লাহ পাক আরো সহজ করে দিলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমি আমার বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাব সম্পর্কে যদি তোমাদের সন্দেহ থাকে এই কিতাবের ছোট্ট থেকে একটি ছোট্ট সুরার মতো সুরা বানায়া দেখাও আল্লাহ ছাড়া তোমাদের যত উপাস্য আছে যত সাহায্যকারী আছে সকলকে আহ্বান করো সকলের কাছ থেকে সাহায্য নাও চেষ্টা করো আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফালু যদি না পারো ফালু কখনো পারবে না কখনো পারবে না তবে ওই আগুনকে ভয় কর যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর কাফিরিন যা প্রস্তুত করা হয়েছে কাফের জন্য কাফেরদের জন্য আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সুরা কাউসারের দুটি আয়াত লিখে খানায় কাবার মধ্যে টাঙ্গিয়ে দিলেন নিচে লিখে দিলেন এই দুই আয়াতের সাথে একটি আয়াত মিলাও তৎকালীন মুক্কার সবচাইতে বড় পণ্ডিত ছিলেন লবিত শাহের সে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে লাগলো যে এই দুই আয়াতের সাথে কি লেখা যেতে পারে কয়েক ঘন্টা চিন্তা করার পরে সে নিচে লিখে দিল এটা কখনো মানব রচিত কালাম নয় কি ভাই ঠিক না ঠিক অথবা আল্লাহ পাক সুরা বনি ইসরাইলের অষ্টআশি নং আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জিন ইনসানকে লক্ষ্য করে বলেছেন কুল্লা ইনি যে তামাতিল ইনসুয়াল জিন্নু আলা দুনিয়ার সকল জিন আর ইনসান মিনে যদি চেষ্টা করে এই কোরআনের অনুরূপ কোরআন রচনা করতে জিন আর ইনসান পরস্পর পরস্পরকে যদি সাহায্য করে আল্লাহ পাক বলেন কেয়ামত এসে যাবে কোরআনের অনুরূপ কোন গ্রন্থ তারা রচনা করতে পারবে না কি মনে করেন পারবে পারবে না ভারতের এক পণ্ডিত ডক্টর শিব শক্তি স্বরূপ ভারতের এক কোটি হিন্দু যাকে দেবতা বলে জানতো ভগবান বলে জানতো সকাল বিকাল তাকে পূজা করত প্রণাম করত সে বারোটি ভাষায় ডক্টরের ডিগ্রি লাভ করেছিল সে পৃথিবীর বিভিন্ন ভাষা নিয়ে বিভিন্ন ধর্ম গ্রন্থ নিয়ে গবেষণা করতে শুরু করলো সে বর্তমানের একটি তাওরিতের সঙ্গে একশো বছর আগের তাওরিত কি মিলাইয়া দেখলেন কোনো মিল নাই বহু বেশ কম বর্তমানের একটি ইঞ্জিলের সঙ্গে মিলাইয়া দেখলেন একশো বছর আগের ইঞ্জিলের সঙ্গে কোন মিল নাই বহু বেশ কম বর্তমানের একটি জবুর সঙ্গে একশো বছর আগের একটি জবুরের সঙ্গে মিলাইয়া দেখলেন কোন মিল নাই তারপরে সে কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করলো বর্তমানের একটি কোরআনের সঙ্গে একশো বছর আগের কোরআনের সঙ্গে মিলাইয়া দেখলেন কোন বেশ কম নাই একশোতে একশো পার্সেন্ট মিল তার বিশ্বাস হলো পৃথিবীতে যদি অবিকৃত সত্য কোনো ধর্মগ্রন্থ থাকে সেটি হলো আল কোরআনুল করিম তার কৌতূহল শেষ হলো না কোরআন নিয়ে আরো গবেষণা করতে হবে বর্তমান পৃথিবীর রাশিয়ার জাদুঘরে আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বের খলিফাতুল মুসলিমিন হজরত উসমান রদি আল্লাহ তালানহুর লিখা উসমান রদি আল্লাহ তালানহুর শাসন আমলে লিখা এক কপি কোরআন শরীফ রাশিয়ার জাদুঘরে আসে সে ভারত থেকে বিশা করে রাশিয়ায় গেলেন রাশিয়ার জাদুঘরে বসে একদিন দুই দিনে কাজ শেষ হয় নাই এক সপ্তাহ দুই সপ্তাহে কাজ শেষ হয় নাই সাড়ে তিন মাস সময় ধরে বর্তমানে কোরআনের সঙ্গে খলিফাতুল মুসলিমিন হজরত উসমান রদি আল্লাহ তালানহুর যোগের কোরআনের সঙ্গে প্রতিটি আয়াত প্রতিটি শব্দ প্রতিটি সুরা প্রতিটি নোক্তা মিলাইয়া দেখলেন একশোতে একশো পার্সেন্ট মিল আছে কোনো বেশ কম নাই বলেন না সুবাহান আল্লাহ এই তথ্য আবিষ্কার করেছে কে কথা বলে না সব ওয়াজ আমি করব একজন অমুসলিম কোন মুসলিম নয় যদি মুসলিম এই তথ্য আবিষ্কার করত আমরা বলতে পারতাম মুসলমান কোরআনের অনুসারী সেজন্য কোরআনের পক্ষে বলতেছে এই তথ্য আবিষ্কার করেছেন একজন অমুসলিম শাহিদাত বিহিল আদা সে রাশিয়ার জাদুঘরে বসে চিন্তা করলো ভারতের এক কোটির হিন্দু যারা আমার পূজা করে আমাকে ভগবান বলে জানে দেবতা বলে জানে ধর্ম নিয়ে গবেষণা করার জ্ঞান বুদ্ধি তাদের নাই আজ যদি আমি তাদের কাছে পৃথিবীর কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা এই সঠিক তথ্য তুলে না ধরে কাল কেয়ামতের আদালতে মহান প্রভুর সাথে শিরিক করার অপরাধে যখন তারা জাহান্নামি হবে তারা আর জুতা আর জাড়ো পিটাইয়া পিটাইয়া আমাকে জাহান নামে নিক্ষেপ করবে তারা বলবে ও ডক্টর শিব শক্তি স্বরূপ তুমি ধর্ম গবেষণা করে বুঝতে পেরেছিলে কোনটি সত্য কোনটি মিথ্যা তুমি সত্য ধর্মের কথা কেন আমাদের সামনে বলো নাই যার কারণে আমরা জাহান্নামি হয়েছি তারা সেদিন ক্ষিপ্ত হবে জুতার ঝাড়ু দিয়া পিঠে আমাকে জাহান নামে নিক্ষেপ করবে আমার পরকাল খারাপ আর যদি আমি তাদেরকে সত্য কথা বলি তাদের জ্ঞান বুদ্ধি আমার সমান না থাকার কারণে এই সত্য মনে মেনে নেওয়ার মন তাদের নাই তারা দুনিয়াতে আমাকে প্রত্যাখ্যান করবে উপহার উপটৌকন দেওয়া বন্ধ করে দেবে এমনকি ভারত থেকে আমাকে বের করেও দিতে পারে মেরে ফেলতেও পারে সত্য কথা বললে দুনিয়ায় মুসিবত সত্য কথা না বললে পরকালে মুসিবত আমি কি করি রাশিয়া থেকে সে বাড়িতে আসলো বাড়িতে আয়সা তার বিবিকে বলল শোনা আমি বিশাল টেনশনে আছি পেরেশানিতে আছি আমাকে একা থাকতে দাও তুমি আমার সাথে থাকবে না সে তার বাড়ির একা একটি কক্ষে ঘুমাইল ঘুমের ঘরে সে স্বপ্ন দেখে এক কোটি হিন্দু প্রত্যেকের এক হাতে জাড়ু আর এক হাতে জুতা এই হিন্দু পণ্ডিতকে তাড়া করছে সে দৌড়াইতে দৌড়াইতে হাঁফাইয়ে গেল এক জায়গায় গিয়ে দেখলো এরকম বিশাল তাবু টাকানো তাবুর বাহিরে দুইজন লোক দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করলো আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত দেখুন এক কোটি লোক আমাকে হত্যা করার জন্য জুতার জাড়ু নিয়ে তারা করছে আমাকে রক্ষা করুন তাদের মধ্য থেকে একজন বললেন তুমি এই তাবুর ভিতরে প্রবেশ করো ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন আমি তাবুর ভিতরে প্রবেশ করলাম একটু পরে বের হলাম বের হয়ে দেখলাম একটু আগে যে আমাকে এক কোটি হিন্দু তাড়া করতেছিল তাদের কেউ নাই সব উদাও হয়ে গেল অবাক হয়ে গেলাম এই তাবু কি আপনারা কে যেই তাবু আমাকে এক লক্ষ হিন্দুর তাড়া থেকে রক্ষা করেছে এই তাবু কি একটি লোক জবাব দিল এই তাবুর নাম হলো ইসলাম আর ইনি হলেন ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি হলাম তার সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমান দাখালাহু কানা আমিনা যে ইসলামের মধ্যে প্রবেশ করে তার কোনো ভয় নাই চিন্তা নাই সে নিরাপত্তা পেয়ে যায় মহান প্রভুর পক্ষ থেকে ডক্টর শিব শক্তি স্বরূপ বললেন ইয়া রসুল্লাহ ইতিপূর্বে আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম গবেষণা করে বুঝতে পেরেছি কোরআন সত্য কোরআনের ধর্ম সত্য কোরআনের নবী সত্য আমার কি মহা সৌভাগ্য স্বপ্ন যুগে কোরআনের নবীর সাক্ষাৎ পেয়ে গেলাম এই সময়কে আমি হাতছাড়া করতে চাই না ইয়ার সুল্লাহ আমাকে পড়িয়ে দিন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডক্টর শিব শক্তি স্বরূপ স্বপ্ন যুগে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন পরের দিন সকালবেলা পূজার মণ্ডপে লাইন ধরেছে হাজার হাজার হিন্দু স্বপ্নের ঘটনা তো আর হিন্দুরা জানে না তাদের দেবতা তাদের ভগবান পূজার মণ্ডপে বসবে তারা এসা পায়ে প্রণাম করবে সেজদা করবে ভগবানের আশীর্বাদ নেবে বহু উপহার উপটৌকর নিয়ে আসলো ডক্টর শিব শক্তি স্বরূপ গড়ের দরজা খোলেন না বাহির হন না বিবিজয়া দরজায় টুকা দিল প্রাণের স্বামী আমার হাজার হাজার লাখ লোক আপনার অপেক্ষায় পূজার মণ্ডপে ভিড় জমিয়েছে আপনি আজ কেন আসছেন না মণ্ডপে বসছেন না ভিতর থেকে ডক্টর শিব শক্তি স্বরূপ জবাব দিলেন তাদেরকে বলে দাও আমি আজ পূজার মণ্ডপে বসবো না চলে যেতে বলো আর তোমাকে বলছি তুমি আমার সামনে আসবে না কথা বলবে না কারণ গত রাত আমি ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দর্শন লাভ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি ইসলামী শরীয়তের মধ্যে মাসালা আছে স্বামী স্ত্রী যদি অমুসলিম থাকে একজন মুসলমান হয়ে গেলে আরেকজন অমুসলিম থাকলে বিবাহ ভেঙে যায় দুইজন যদি একসঙ্গে মুসলমান হয়ে যায় তাহলে বিবাহ ঠিকই থাকে যেহেতু আমি মুসলমান হয়ে গিয়েছি তুমি এখনো হিন্দু তোমার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তোমার সাথে দেখা দেওয়া কথা বলা আমার জন্য সম্পূর্ণ হারাম ভিতরের থেকে আর বাইরের থেকে কথা চলতেছে স্বামী ভিতরে স্ত্রী বাইরে স্ত্রী বাহিরের থেকে ডাক দিয়ে বলল প্রাণের স্বামী আমার আমি তো এতক্ষণ তোমাকে ভয়ে মনের কথা বলি নাই গত রাত তুমি যদি ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে থাকো আমিও গত রাতে ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহকে স্বপ্ন দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে আমিও মুসলমান তুমিও মুসলমান একই রাতে মুসলমান বিবাহ ভাঙে নাই দেখা সাক্ষাৎ কথাবার্তা সবকিছু জায়েজ তাদের একটি মেয়ে ছিল কলেজে পড়ত সে আলাদা কক্ষে ঘুমিয়েছে সকাল হয়ে গেল নাস্তার সময় চলে যাচ্ছে কলেজের সময় হয়ে গেল আজ মেয়ে ঘুম থেকে উঠে না দরজা খোলে না মা গিয়ে দরজা টুকা দিল <coughs> মা কি হয়েছে আজ তুমি ঘুম থেকে যাচ্ছ না কেন টেবিলে নাস্তা সাজানো আছে তাড়াতাড়ি নাস্তা খেয়ে কলেজে যাওয়ার ব্যবস্থা করো ভিতর থেকে মা মেয়েটি বলল মা তুমি আমাকে স্নেহ মায়া মমতার সরে মা বলে ডেকে নাস্তা খাইয়ে কলেজে পাঠাতে চাও কিন্তু তুমি জানো না অদ্যরজনীতে তোমার মেয়ে কি অঘটন গটিয়ে বসেছে সেই কথা যদি জানো আদর যত্ন করে কলেজে পাঠানো দূরের কথা টুকরা টুকরা করে ভারত সাগরে ভাসিয়ে দেবা মাবাক হয়ে গেল ঘরের চতুর্পাশের গেট বন্ধ তোমার কক্ষের দরজা বন্ধ এর মধ্যে ভিতরে তুমি আবার কি অঘটন ঘটিয়েছ মেয়ে বলতেছে মা আমি একজন হিন্দু দেবতার মেয়ে আমি একজন হিন্দু ধর্মের ভগবানের মেয়ে ভারতের এক কোটি হিন্দু প্রতিদিন সকাল বিকাল আমার বাবাকে পূজা করে আমার বাবার নামে মান্যত নিয়াস করে অথচ আমি দেবতার মেয়ে হয়ে গত রাতে ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহকে স্বপ্ন দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি এই ইসলামের উপর আমি জীবন দিতে প্রস্তুত আমি ইসলাম ছাড়তে রাজি নাই দেবতার মেয়ে হতে পারি মা বলল মা বলল মেয়ে চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই গত রাত যদি তুমি মুসলমান হয়ে গিয়ে থাকো তোমার বাবাও মুসলমান হয়েছে আমিও মুসলমান হয়েছি আল্লাহ পাক আমাদের পুরা পরিবারের উপরে এক রাতের মধ্যে খাস রহমত নাজিল করেছেন সুবাহান আল্লাহ কোরআন গবেষণার বরকতে পুরা পরিবারকে আল্লাহ পাক ইসলাম দান করেছেন এর মাঝে এটাও প্রমাণ হয়ে গেল আমাদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমাদের কোরআনের মধ্যে কোনো কি নাই ভুল নাই ডক্টর শিব শক্তি স্বরূপের নতুন নাম হলো ডক্টর ইসলামুল হক উনিশশো সাল ভারত সরকার নাগরিকত্ব বাতিল করে দিল রিফিউজি হয়ে বাংলাদেশে আসলো বাইতুল মোকাররাম মসজিদের উত্তর গেট দিয়ে যখন জুমার নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররামে যাচ্ছিল সাংবাদিকরা ঘিরে ধরল আপনার প্রভাব প্রতিপত্তি ছিল আকাশ ছোঁয়া ভারতের কোটি হিন্দু আপনার পূজা করত দৈনিক আপনার রোজগার ছিল লক্ষ লক্ষ রুপি কিন্তু মুসলমান হওয়ার কারণে সেটাও চলে গেল নাগরিকত্বও চলে গেল এখন কি করবেন বলে ভাবছেন ডক্টর শিব শক্তি স্বরূপ জবাব দিলেন পৃথিবীর বুকে যদি জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ না পাই একটি ব্রাশ কিনব আর এক কৌটা কালি কিনব বাইতুল মুকাররমের উত্তর গেইটে বসে থাকব মুসল্লিরা যখন নামাজ পড়তে আসবে জুতা পালিশ করে দেব কেউ টাকা দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ প্রয়োজনে মুসলিম উম্মার জুতা পালিশ করে জীবিকা নির্বাহ করব ভারত সরকারের মান সম্মান ইজ্জত ফিরে পাওয়ার জন্য যে ইসলাম গ্রহণ করেছি সেই ইসলাম ছেড়ে দিয়ে পত্তলিক ধর্ম হিন্দু ধর্মে পুনরায় ফিরে যাব না কেমন মুসলমান চিন্তা করে দেখেন কত বড় পাক্কা মুসলমান কোরআন যেই যুগে নাজিল হইতেছিল মক্কার কাফেররা যেই মুসলমান হয় তার উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালায় হজরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া বুকে পাথর চাবা দিয়ে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে উমাইয়ার গায়ে আবু জাহিলের গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে আঘাত করছে শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে বিলালের রক্তে বালু ভিজে যাচ্ছে মরুভূমির বালু ভিজে যাচ্ছে পুরা কালিমা উচ্চারণ করার মতো শক্তি বিলালের নাই বিলাল বলছে আহাদ আহাদ আহাদ আবু জাহিল বড় চিন্তায় পড়ে গেল উমাইয়া বড় চিন্তায় পড়ে গেল তাকে আঘাত করে তাকে জুলুম করে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি সে ক্লান্ত হচ্ছে না সে সেই আহাদে বলতেছে একজন গোলামকে পর্যন্ত ইসলাম থেকে ফিরাইতে পারতেছি না কারণ কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ভিতরে কি ঢুকাইয়া দিল কি ঢুকাইল একজন মহিলা সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স নাম তার সুমাইয়া বিবস্ত্র করে উলঙ্গ করে শোয়াইল হাত পা রশি দিয়ে বেঁধে খুঁটির সাথে টানা দিয়ে টান করে তাকে বাঁধল বাদার পরে তাকে বেত্রাঘাত করতেছে পালাক্রমে আবু জাহিল আবুল আহাব ওদবা সাহেবা ওলিদিবনে ইবনে ব্যত্রাঘাত করছে আর জিজ্ঞাসা করছে এখনো সময় আছে মোহাম্মদের কালিমা ফেরত দিয়ে দাও স্বধর্মে ফিরে আস সুমাইয়া জবাব দিল ও আবু জাহিলের দল আমার শরীরে যতগুলি পশম আছে প্রতিটি পশমকে যদি আল্লাহ পাক একটি একটি করে প্রাণ দান করে তোমাদের ব্যত্যায় আঘাতে যদি প্রতিটি প্রাণ শাহাদত বরণ করে তবুও সুমাইয়ার মনের আরো সে যে মালিককে জায়গা দিয়েছে সেই মালিককে সরাইয়া দ্বিতীয়বার লাতকে জায়গা দিবে না তোমাদের যা খুশি করতে পারো দেহর উপর দিয়ে যাবে মনের কিছু হবে না আবু জাহিল এক পর্যায়ে ক্ষিপ্র হয়ে ক্ষিপ্ত হয়ে হাতের বর্ষা দিয়ে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিল পৃথিবীর ইতিহাসে মুসলমানদের প্রথম শহীদ একজন অসহায় মহিলা সুমাইয়া রদি আল্লাহ আনহা আজ শামীম মোহাম্মদ আফজল ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়ে আমেরিকাকে খুশি করার জন্য দুনিয়ার ইহুদ খ্রিস্টানকে খুশি করার জন্য বলে ইহুদি ধর্মের সন্ত্রাস নাই ইহুদিরা সন্ত্রাসী নয় খ্রিস্ট ধর্মের সন্ত্রাসী নয় খ্রিস্টার সন্ত্রাস নয় হিন্দু ধর্মের সন্ত্রাস নাই হিন্দুরা সন্ত্রাসী নয় মুসলিম ধর্মের সন্ত্রাস আছে মুসলমানেরাই সন্ত্রাসী বলেন নাউজুবিল্লাহ আমি শামীম মোহাম্মদ আব্দুলকে জিজ্ঞাসা করতে চাই শামীম মোহাম্মদ আব্দুলকে তারা যে যারা এই চেয়ারে বসিয়েছে প্রধানমন্ত্রী থেকে নিয়ে এই ময়দানে বসে থাকা হাজারো আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের মুসলমান বাইরা আছেন আছেন না নাই আমি প্রধানমন্ত্রী থেকে নিয়ে একেবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের প্রতিটি ভাইয়ের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই সুমাইয়াকে যেভাবে চিত করে শোয়ে গায়ের কাপড় চোপড় খুলে ব্যত্রাঘাত করা হয়েছে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে এই ব্যবহার যদি আপনার মায়ের সাথে করা হতো আপনার বিবির সাথে করা হতো আপনার বোনের সাথে করা হতো আপনার মেয়ের সাথে করা হতো ও প্রধানমন্ত্রী আপনি একজন নারী যদি এই ব্যবহার আপনার সাথে করা হতো আপনার মায়ের সাথে করা হতো আপনি কি আপনার মাকে সন্ত্রাসী বলতেন না যারা এই ব্যবহার করেছে তাদেরকে সন্ত্রাসী বলতেন জবাব তাই ঠিক না ঠিক কিবা আমি কি কথাটি ভুল বললাম সুমাইয়ার কথা চিন্তা না করে ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা বাংলাদেশ একই পরিবারের এক ভাই আওয়ামী লীগ করে আরেক ভাই বিএনপি করে এক ভাই কৌমি মাদ্রাসায় পড়ে আরেক ভাই আওয়ামী লীগ করে মা বিএনপি করে বাবা আওয়ামী লীগ করে হাজারো পরিবার এমন আসে না নাই আমরা এই দেশে মিলে মিশে একসাথে থেকে বসবাস করতে চাই কেউ কার উপরে হিংস্র হতে চাই না আমরা সহানুভূতিশীল হয়ে বাঁচতে চাই এই দেশে কি নিয়ে কোরআন সুন্না নিয়ে নবীজির আশক মহাব্বত নিয়ে ঠিক নেবে ঠিক আওয়ামী লীগ করেন বলি আপনারা বেঈমান হয়ে যান নাই অমুসলিম হয়ে যান নাই কিন্তু পার্টির প্রেমে আপনারা কোরআন সুন্নার প্রতি অবজ্ঞা করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না কবরে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে ওলামাই কেরামকেও যেতে হবে আপনাদেরকেও যেতে হবে ঠিক না বে ঠিক আমি আপনাদের কাছে বলবো আজ এখান থেকে যাওয়ার পরে চক্ষু বন্ধ করে একবার সুমাইয়ার কথা চিন্তা করুন একবার হজরত সুমাইয়ার কথা চিন্তা করুন কয় হিন্দু ধর্মে সন্ত্রাস নাই আমার বাবরি মসজিদকে যখন ভেঙে চুরমার করে দেওয়া হলো পাঁচ হাজার মুসলমানকে তখন শহীদ করা হয়েছে ঠিক না ব্যা ঠিক গুজরাটে আহমেদাবাদে কি ঘটনা ঘটেছে আপনারা যদি সেটা ভুলে গিয়ে থাকেন বাংলাদেশের পত্রিকা অফিসগুলোতে পুরানো পত্রিকাগুলো পাবেন পত্রিকা খুলে দেখুন গুজরাটে আমার মায়ের আমার বোনের বুকির স্তনকে কেটে টুকরা টুকরা করা হয়েছে এটা কি সন্ত্রাস নয় আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই শামীম মোহাম্মদ আসফাজলকে জিজ্ঞাসা করতে চাই আইন মন্ত্রী শফিককে জিজ্ঞাসা করতে চাই তুমি যে বলো কৌমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র তোমাকে জিজ্ঞাসা করতে চাই যদি তোমার স্ত্রীকে তোমার মাকে তোমার বোনকে তোমার স্ত্রীকে তার বুকের দুধকে স্তনকে কেটে নিয়ে যদি টুকরা টুকরা করা হয় ভারতীয় হিন্দুকে সন্ত্রাসী বলবা না তোমার মাকেই তুমি সন্ত্রাসী বলবা জবাব দাও তোমরা হিন্দুদের সন্ত্রাস চোখে দেখো না মুসলমানদের সন্ত্রাস চোখে দেখো এই মজলিসে উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছাত্রলীগের ভাইদের মাধ্যমে আমার এই আলোচনাকে আমি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে চাই এজন্য যাতে প্রধানমন্ত্রী বাস্তবতা বুঝতে পেরে কোরআন সুন্নার আলোকে সুশাসন প্রতিষ্ঠা করে বারবার তিনি আসুক আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোরআনের উপরে যদি আঘাত না আসে মসজিদ মাদ্রাসার উপরে যদি আঘাত না আসে আমার শরীরে যত ক্যাশ আছে প্রতিটি ক্যাশের বিনিময়ে যদি শেখ হাসিনাকে আরো এত বছর হয়াত আল্লাহ পাক দেয় সেই পুরা সময়টা সে ক্ষমতায় থাকুক কোনো আপত্তি নাই যদি আমার কোরআনের উপরে আঘাত না আসে সন্ন্যার উপরে আঘাত না আসে মাদ্রাসার উপরে আঘাত না আসে মুসলিম উম্মার উপরে আঘাত না আসে আমার বোনের বোরকার উপরে আঘাত না আসে আমার ভাইয়ের দানির উপরে আঘাত না আসে টুপির উপরে আঘাত না আসে কেমন পর্যন্ত হায়াত পায়া শেখ হাসিনা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকলে আমার নয় শুধু বাংলাদেশের কোন ওলামায় কেরামের কোন আপত্তি নাই আর যদি কোরআন সুন্নাকে বলণ্ঠিত করা হয় কোরআন সুন্নাকে যদি অবজ্ঞা করা হয় মসজিদ মাদ্রাসাকে যদি কটাক্ষ করা হয় আমাকে দাওয়াত দিতে না পারেন ওই দিনকে অপেক্ষা করুন ফেরাউনের যেই পরিণতি হয়েছে আপনাদের সেই পরিণতি হবে নমরুদের যেই পরিণতি হয়েছে আপনাদের সেই পরিণতি হবে ইনশাল্লাহ হজরত মুসা আলহিসাম নীল নদী পার হচ্ছেন হাজার হাজার বনি ইসরায়েলিদেরকে নিয়ে নাকি হাজার হাজার বনি ইসরায়েলিদেরকে নিয়ে পার হচ্ছেন নীল নদীর পাড়ে যাওয়ার পরে সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী মুসানবী বললেন আল্লাহ উপায় ফাক বলেন না রুখে দাঁড়াও বিজয়ী তোমরা হবা আল্লাহ বলেন না রুখে দাঁড়াও বিজয়ী তোমরা হইবা আল্লাহ ফাক বললেন লাঠি দিয়ে আঘাত করা রাস্তা হবে পার হয়ে যাও পালিয়ে যাও কেন কেন ও প্রধানমন্ত্রী এটা এজন্য যে কোন যুগে কেউ যদি খোদাই ধর্মের সাথে বিয়াদবি করে সেই যুগের খোদার সৈনিক মুসলিম উম্মা যদি বুঝ দিল হয় আল্লাহ দেখাইয়া দিলেন তারা পার হয়ে যাক লুকিয়ে যাক আমি আল্লাহর রিজার্ভ সৈন্য আছে যে খোদা দ্রোহীকে ধ্বংস করে দিতে পারি ঠিক না ঠিক আল্লাহ তো মুসানবীর বাহিনীকে রুখার কথা বলে মুসানবীর বাহিনীর মাধ্যমে ফেরাউনকে রুখে দিতে পারতেন আল্লাহবাক বলেছেন আঘাত করুন রাস্তা হয়ে যাবে পার হয়ে যান আপনি ইমান নিয়ে উম্মত নিয়ে পার হয়ে যান আমার সাথে দ্রোহী করছে ধর্মদ্রোহী করছে মৌসানবীর সাথে বিদ্রোহ করেছে তাকে সায়স্তা আমি করব আল্লাহ নীল নদীতে ডুবাইয়া মারলেন নীল নদীতে ডুবাইয়া মারলেন তারপরে আসুন নবীজির জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা কয়দিন পঞ্চাশ দিন আগের ঘটনা আব্রাহা বাদশাহ খানায় কাবাকে ধ্বংস করে দেবে আব্দুল মুতালিব খানায় কাবার মোতাবল্লি চেয়ারম্যান প্রেসিডেন্ট মক্কাভাষীকে ডেকে বললেন চলো পাহাড়ে যাইয়া লুকাইতে থেকে আবার না জানি আমাদেরকে মাইরা ফেলে কে না জানি আমাদেরকে মাইরা ফেলে চলা লুকিয়ে যাই আব্দুল মোত্তালিব সমস্ত মক্কাবাসী নারী পুরুষদেরকে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন আব্রাহাবাদ শেষে এখনো অ দিয়ে মোয়াসেরা মিনার মধ্যে এখনো আছে আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসা সেখানে অবস্থান করেছে আব্রাহার সৈন্যবাহিনীরা কিছু উঁট লুণ্ঠন করেছে ওটের মালিকেরা আব্দুল মোত্তালিবকে বলল আমাদের ওট লুণ্ঠিত হয়েছে আব্দুল মোত্তালিব আসলো কি এত বড় কথা আমাদের ওট চিন্তায় করে নিয়ে গেল আসলো আলোচনা করলো বাদশার সাথে আমাদের ওট ফিরাইয়া দাও বাদশাহ চিন্তা করলো আমি মনে করেছি কোরাইশ নেতা কোরাইশ সর্দার আমার সাথে আপোষ করতে এসেছে খানায় কাবা সম্পর্কে কথা বলবে সে দেখি ওটের কথা বলে আব্রাহা বাদশাহ বলল ও কোরাইশ নেতা যেই খানায় কাবার জন্য তোমাদের মান সম্মান ইজ্জত যেই খানা কাবাকে কেন্দ্র করে তাম দুনিয়ার মানুষ এখানে আসে তোমাদের ব্যবসা হয় বাণিজ্য হয় সেই খানায় কাবার কোনো কথা বললা না উটের কথা বললা কারণ কি আব্দুল মুতালিব বললেন আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন আমি উটের মালিক উটের কথা বলতে এসেছি খানায় কাবারও মালিক আছে কথা বলেন না খানায় কাবারও মালিক আছে আমি ওটের হেফাজতের জন্য ওটের কথা বলতে এসেছি খানায় কাবার যিনি মালিক তিনি খানায় কাবাকে হেফাজত করবেন আল্লাহ করেছেন কিনা তফসির মাহফিলে কোরআন শরীফ থাকলে ভালো হতো কোরআন শরীফের মালিক কে জোরে বলেন কে হেফাজতের জিম্মাদারি কার কোরআনের মালিক আল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ এই কোরআনে যদি আঘাত আসে খোদার কসম তাম দুনিয়ার মানুষ যদি কোরআনকে বয়কট করে আল্লাহ গায়ে বিষণ্ন দিয়ে কোরআনের শত্রুদেরকে নিশ্চয় নাবুদ করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন মাদ্রাসার মহতামিম সাহেব হত্যা করেছিল কোন মসজিদের ইমাম সাহেব হত্যা করেছিল কোন মুফাসসিরে কোরআন হত্যা করেছিল নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছে কোন মাদ্রাসা থেকে এসেছে কোন মসজিদ থেকে এসেছে কোন খানকা থেকে এসেছে বঙ্গবন্ধু রাজাইল তার দল থেকেই পয়দা হয়েছে ঠিক না ঠিক এই কথা পরিষ্কার যদি বর্তমান সরকার কোরআন বিরোধী সংবিধান করে স্বামী মোহাম্মদ আব্দুলকে বহিষ্কার না করে সালাউদ্দিনের মতো বেয়াদব মোশেক ইমামকে যদি জাতীয় মসজিদ থেকে অপসার না করে কোদার কসম ইনশাল্লাহ দেখবেন কোথেকে যে পতনের ঘন্টা বাজবে আল্লাহ জানে অনুমান করাও কঠিন ঠিক নেবে ঠিক ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাটহাজারি চট্টগ্রাম